বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরফিলাম্বিয়ালমুরসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন ওমন তবিয়াহম বেহসানিন ইলায়ুদ্দিন আম্মাবাদ আল্লাহ ফকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত বন্দীগীর জন্য সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ রসুল করে প্রেরণ করেছেন সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলমের প্রতি ইমান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান সম্পর্কে মহান আল্লাহ কোরআনে কেরিমে এরশাদ করেছেন সুরায় নিসার আয়াত নম্বর একশো ছত্রিশে ইয়াইহ্লিন আমানু আমেনু বিল্লাহ ও রাসুলহি আল্লাহ পাক এরশাদ করেছেন হে মমিনগণ তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো এবং তাঁর রাসুলের প্রতি ইমান নিয়ে আসো আমেনু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো মমিনদের কি আল্লাহ ফাকর রব্বানের সম্বোধন করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে বলছেন আরও ইমানকে মজবুত করতে বলছেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের প্রতি ইমান সম্পূর্ণ হবে চারটি বিষয়ের খেয়াল রাখলে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইমানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্বের প্রতি ইমান আল্লাহ পাক রব্বুল আলমিন আছেন এ কথার প্রতি ইমান কিন্তু এইটুকুই শুধু যথেষ্ট নয় এটি হচ্ছে প্রথম বিষয় আল্লাহ পাকরাবুল আলমিনের অস্তিত্বের প্রতি ইমান নিয়ে আসতে হবে অল্প সংখ্যক কিছু লোক পৃথিবীতে রয়েছে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এমন কোনো যুগ ছিল না বা এখনও নেই আর কেমত পর্যন্ত হয়তো আসবে না যে যেই যুগে অধিকাংশ মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত এমন ছিল না তাহলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকারী নাস্তিকদের সংখ্যা সব সময় অতি অল্প থেকেছে এ কথা স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আছেন অধিকাংশ মানুষ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে যারা অস্তিত্বকে স্বীকার করে স্বীকার করার পরে হয়তো তারা বিভ্রান্তির শিকার হয়েছে একত্বকে ছেড়ে দিয়ে বহুত্বতে চলে গেছে একত্বকে ছেড়ে দিয়ে বহু ব্যক্তির বহু বস্তুর তারা পুজো পাঠ শুরু করেছে উপাসনা শুরু করেছে কিন্তু আল্লাহর অস্তিত্বকে তারা মেনেছে সুতরাং নাস্তিকরা এমন একটি জাতি যারা প্রকৃতি বিরোধী মানুষের প্রকৃতি হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করা তাকে এক ও একক হিসাবে স্বীকার করুক যেটি হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া বিধান এবং আদেশ অথবা তাতে বিভ্রান্তির শিকার হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে সবচাইতে বড় মেনে অন্যদের দরবারে আশ্রয় নিক অন্যদের জন্য আল্লাহর হক কিছু দিয়ে দিক যারা বহুত্ববাদী মুশরেক কিন্তু আল্লাহ পাক রব্বুল অস্তিত্বকে স্বীকার করেছে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্বকে যে স্বীকার করতে হবে এর জন্য দলিল প্রমাণ কোরআন এবং হাদিসে ভরপুর রয়েছে এর দলিল হচ্ছে কোরআন এবং সন্না এর দলিল শুধু তাই নয় বরং এর দলিল প্রমাণ মানুষের কাছে জন্মগত রয়েছে এর দলিল প্রমাণ হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক অবস্থা প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্ব আছে আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ হচ্ছে যুক্তি যুক্তিও প্রমাণ করে সুষ্ঠু যুক্তি সুস্থ মস্তিষ্ক ভিত্তিক যুক্তি প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্ব আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্বকে প্রমাণ করে মানুষের অনুভূতি মানুষের অনুভূতিতেও রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্ব আছে প্রথম কোরআনে করিম থেকে কোরআনে করিমে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম এবং গুণাবলী বহুবার উল্লেখ করা হয়েছে এবং এই উদ্দেশ্যে আল্লাহর আল কোরআন নাজেল করা হয়েছে যে আল্লাহ পাকে স্বীকার করবে এবং আল্লাহ পাকের একত্বকে স্বীকার করবে শুধু আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার নয় বরং অস্তিত্ব স্বীকার করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ একত্বকে শির্ক মুক্ত হয়ে স্বীকৃতি দান করবে এবং তার প্রতি বিশ্বাস করবে আর তার বাস্তবায়ন করবে আর তার বাস্তবায়ন করতে গিয়ে এবাদত বন্দিগি রয়েছে আখলাখ চরিত্র রয়েছে এসব জিনিস রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বের কথা কোরআন এবং হাদিসে রয়েছে এসব বেশি উল্লেখ করার প্রয়োজন করে না কারণ আমাদের সকলের জানা আল্লাহ ফাকরাবুল আলমিনের একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমিন যে সৃষ্টিকর্তা এর সম্পর্কে কোরআনে করিম আল্লাহ পাক বলছেন আল্লাহ খালেকুল্লে সেই আল্লাহ ফাকরাবুল আলম প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ পাক আরও এরশাদ করেছেন আল্লাহ কাকু মমাতা তামালুন আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এমনকি তোমরা যা কিছুই করো কর্ম তাও আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাহলে শুধু আল্লাহ মানুষকে সৃষ্টি করেন মানুষের কাজকর্মকে আল্লাহ ফাকরবুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করেন প্রত্যেক বস্তুকে আল্লাহ ফাকরবুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন যে সৃষ্টিকর্তা খালেক কোরআন করিমে বহু জায়গায় আল্লাহ ফাকরবুল আলমিন উল্লেখ করেছেন আল্লাহ ফাকরবুল আলমিনের অস্তিত্ব আছে কোরআন করিমে আরও আল্লাহ ফাকরবুল আলম সাদ করেছেন ইন আম তারা কি এমনিতেই সৃষ্টি হয়ে গেছে আম খোলেকুম মিন ইন তারা কি বিনা কিছুতেই সৃষ্টি হয়ে গেছে মানে তারাকে কেউ সৃষ্টি করেনি আমহমুল খালেকুন অথবা তারা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে দুইটি চয়েস আল্লাহ আলম দিয়েছেন দুটোর কোনটি বলবে তারা এমনিতেই সৃষ্টি হয়ে গেছে কেউ সৃষ্টি করেনি এমনিতে প্রাকৃতিক প্রাকৃতিক যেমন অনেক লোকেরা বলে থাকে পথভ্রষ্টরা প্রাকৃতিকভাবে হয়ে গেছে সব কিছু প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিকভাবে দুনিয়া থেকে আসছে যাচ্ছে কারো দুনিয়ায় জন্ম হচ্ছে আর কেউ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে বিদায় নিচ্ছে সব প্রাকৃতিক প্রাকৃতিক আল্লাহ বলছেন আম খলিকুমিন গাইরি শাহিন এমনিতে সৃষ্টি হয়ে গেছে আম হমুল খাল এটাও অসম্ভব কথা যে এমনিতে সৃষ্টি হয়ে গেছে কেন কারণ যুক্তিতে আসুন আপনি যদি ক্ষুদ্র কোনো যন্ত্র দেখেন সেই যন্ত্র দেখলেই আপনি বলবেন যে এটা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়েছে আপনি যদি বলেন যে এটি এমনিতেই অটোমেটিকলি তৈরি হয়ে গেছে এটা প্রাকৃতিকভাবে হয়ে গেছে তো আপনাকে লোকেরা পাগল বলবে আপনি নিজেকেও পাগল বলবেন কখনো বলবেন না তাহলে এই বিশাল জগৎ এমনিতে সৃষ্টি হয়ে গেছে এত সুন্দর মানুষ প্রাকৃতিকভাবে এমনিতে সৃষ্টি হয়ে গেছে কখনো না আর একটি কথা আল্লাহ বলছেন আমহমুল খালকুন না তারা নিজেরা নিজেকে সৃষ্টি করেছে এটা অবাস্তব যে নিজেরা নিজেকে সৃষ্টি করবে তাহলে আল্লাহ পাকরবুল আলমিন একমাত্র সৃষ্টিকর্তা যিনি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্ব যা আছে এটা প্রমাণ করে মানুষের প্রকৃতি ফিতরত মানুষ প্রাকৃতিকভাবে যখন বিপদে পড়ে তখন এমন এক বড় শক্তির দিকে মনটি যায় যেই শক্তি তাকে উদ্ধার করতে পারবেন সেই শক্তির নাম আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি হচ্ছেন খালেক তিনি হচ্ছেন রব তিনি ফরিয়াদ শোনেন তিনি সব কিছু শোনেন এবং জানেন সে আল্লাহ রব্বুল আলমিন মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তখন মনটি ওপর দিকে চলে যায় এমন এক শক্তির দিকে যায় যিনি তাকে দিতে পারে দোয়াকারীকে দিতে পারে তাহলে প্রাকৃতিকভাবে মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল্লা অস্তিত্বর প্রতি ইমান রয়েছে এই জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন তার প্রসিদ্ধ হাদিস কুল্ল মৌলুদ্দিন ইউল আদু আলাল ফিতরা প্রত্যেক শিশু জন্ম নেই তার প্রকৃতির ওপর মানে তার প্রকৃতি হচ্ছে ইসলাম ফিতরার ব্যাখ্যা করেছেন ভাষ্যকারগণ যে ফিতরাতে ইসলামের ওপর তাহলে ইসলাম হচ্ছে মানুষের প্রকৃতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করা হচ্ছে মানুষের প্রকৃতি আল্লাহর একত্বকে বিশ্বাস করা হচ্ছে মানুষের প্রকৃতি তারপরে মাতা পিতা বিধর্মী থাকলে বিধর্মী বানিয়ে দেয় মাতা পিতা পাপিষ্ট থাকলে পাপিষ্ট বানিয়ে দেয় মাতা পিতা পত্তলিক হলে পত্তলিক বানিয়ে দেয় মাতা পিতা যদি নাস্তিক হয় তাহলে নাস্তিক বানিয়ে দেয় অগ্নিপূজক হলে অগ্নিপূজক বানিয়ে দেয় ইহুদি খ্রিস্টান হলে তাই বানিয়ে দেয় মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনকে তার সত্তাকে তার অস্তিত্বকে যে বিশ্বাস করবে এর জন্য যুক্তিও রয়েছে এর পিছনে যুক্তিও রয়েছে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে তার অস্তিত্বের প্রতি তার একত্রের প্রতি ইমানের তৌফিক দান করেন এখন একটু বিরতি দিচ্ছি তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ নবীজি মোহাম্মদ সাল্লাহ মনি মুক্তা হজরত আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখে সে যেন তা অবশ্যই নিজের হাত দ্বারা বাধা দেয় যদি সক্ষম না হয় তাহলে মুখ দ্বারা বাধা দেয় তাতেও যদি সম্ভব না হয় তাহলে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তবে এটা ইমানের দুর্বলতম স্তর সেহী মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ একুশ হাদিস নম্বর উনআশি পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুষতে পারে না আখতার মাদান আসুন রসুল সাল্লাহ আলি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াদুস দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুস সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্বের প্রতি ইমানের ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্বের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে যুক্তি বহু যুক্তি রয়েছে অস্তিত্বের ওপর প্রমাণ কোরআন হাদিসও রয়েছে এবং যুক্তিও রয়েছে আর মানুষের প্রকৃতি রয়েছে আর একটি বিষয় বলছিলাম যে অনুভূতি রয়েছে এখন মানুষের অনুভূতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনুভব করতে পারছি যে আল্লাহ পাক রাব্বুল আলমী রয়েছেন কেমন করে আমরা অনুভব করছি একটি দিক আপনার সামনে তুলে ধরি সেটা হচ্ছে যে আমরা অসংখ্য মানুষকে দেখি আল্লাহর নেক বান্দাদেরকে যে আল্লাহ পাকের কাছে দোয়া করি দোয়া করে আল্লাহ পাক কবুল করে থাকেন এই মানব জাতির ইতিহাসে আম্বিয়া এবং রসুলগণের দোয়াগুলিকে দেখেন যে যেইভাবে তারা দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলমিন তা করেছেন যদি আপনি বলেন যে কোরআনে করিমের সেই দোয়ার উপর আমার আস্থা নেই বাস্তবে অনেক নেক লোককে দেখবেন কোনো একটি দোয়া করলো তার নিজের জন্য চাইলো অথবা কোনো জালেম অত্যাচারীর ওপর সে অভিশাপ দিল বদয়া করলো সেই দোয়া কবুল হয়ে সে অত্যাচারকারী জালেম ধ্বংস হইল চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি মুসা আলি সালাম যখন দোয়া করলেন ফেরাউনের ধ্বংসের জন্য যে আল্লাহ তুমি তাকে অনেক কিছুই দিয়েছ কিন্তু সে ইমান নিয়ে আসবে না সুতরাং রব্বানাত মেস আলা আমু আলহিম ওসদুদ আলা কুলুবহিম ফালা ইউমেনু হাত্তা ইয়ারাউল আজাব আল আলিম আল্লাহ তাদের ধন সম্পদকে ধ্বংস করে দাও এবং তাদের অন্তরকে শক্ত বানিয়ে দাও নিষ্ঠুর বানিয়ে দাও আর ফালা ইউমেনু তারা যেন ইমান না নিয়ে আসতে পারে ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা যেন ইমান না নিয়ে আসতে পারে যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি না দেখে নেবে ডুবে ধ্বংস হচ্ছে তখন সে ফেরাউন ইমান নিয়ে আসছে এতদিন পর্যন্ত ইমানের তৌফিক হয়নি তাহলে এই জালেমের বিরুদ্ধে যে দোয়া করেছে ইবনা মুসা আলি সালাম সেই দোয়া কবুল হয়েছে এইভাবে বহু দোয়ায় আমরা দেখতে পাই নেক লোকদের দোয়া কবুল হয় বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি আল্লাহর নেক বান্দা যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমী বৃষ্টি দিয়ে দিচ্ছেন কোরআনী করিম আল্লাহ ফাকরব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন ইজতাস্তাগিসুন রব্বাকুম ফাস্তা জাবালাকুম যখন তুমি ফরিয়াদ করছিলে রবের কাছে তখন তোমার দুয়া আল্লাহ কবুল করলেন মাত্র তিনশো তেরো জন নিয়ে গিয়ে এক হাজার আল্লাহর শত্রুদের মধ্য থেকে কাফেরদের মধ্য থেকে তাদের সত্তর জনকে বেদিন নিয়ে আসে সত্তর জনকে হত্যা করে জাহান নামে পৌঁছে নবী করিম সাল্লাহ ইসলাম ফিরে আসলেন তাহলে আমরা অনুভব করতে পারছি অনুভব করছি আরেকটি দিক দিয়ে মজিজাগুলি অলৌকিকত্ব আম্বিয়া এবং রসুল্লের মজেজা অলৌকিকত্ব আমরা অনুভব করছি যে তারা যে মজুজা দেখিয়েছেন এটা প্রমাণ করে যে আমাদের অনুভূত যে আল্লাহ ফাকরাবুল আলমিনের সত্য রয়েছে নবী করিম সাল্লা ইসলামকে যখন তারা চ্যালেঞ্জ করলো যে হে মোহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে এই চাঁদকে দুটুকরো করে দেখিয়ে দাও আল্লাহ পাক চাঁদকে ইশারা করতে বললেন নবী সাল্লামকে নবী সালাম ইশারা করতে চাঁদ দুটুকরো হয়ে সাফার দুই দিকে চলে গেল এ কথা কেউ অস্বীকার করতে পারবে না এরকম বহু মজেজা আম্বি এবং রসুলগণের রয়েছে যেগুলি অনুভূত বিষয় সুতরাং আল্লাহ ফাকরাবুল্লাহ অস্তিত্বকে আমাদের প্রত্যেকে বিশ্বাস করতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ ফাকরাবুল্লা আলমের প্রতি ইমান সম্পূর্ণ করার জন্য তা হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিনের রবুবিয়াদ প্রভুত্বের একত্রে বিশ্বাসী হওয়া আল্লাহ ফাকরাবুল আলমের কাজে কর্মে তার একত্বকে বিশ্বাস করা এবং তার স্বীকৃতি দান করা তার বাস্তবায়ন করা যেটি তৌহিদ রবুবিয়াদ যেটা অধিকাংশ মানুষ আল্লাহকে রব এবং সৃষ্টিকর্তা বলে মেনে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান এমন হইতে হবে যে তিনি তার কাজে কর্মে এক ও একক তার কাজে কর্মে কেউ তার অংশী নেই তাহলে আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ হবে তার কাজের একটি কাজ হচ্ছে সৃষ্টি করা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমীর কাজ অন্য কেউ তাতে কোনো অংশ রাখে না তার কাজ হচ্ছে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করা বৃষ্টি দান করা বৃষ্টি বন্ধ করা ঝড় তুফান দেওয়া বন্ধ করা সমস্ত কাজ আল্লাহ ফাকরাবুল আলম একমাত্র করে থাকেন তার কেউ অংশীদার নেই তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দগিতে আল্লাহর একত্বকে বিশ্বাস করা আল্লাহকে এক জানা এক বলে মেনে নেওয়া এবং আল্লাহর একত্বের স্বীকৃতি দান করা আল্লাহর একত্বের বাস্তবায়ন করা সেটা হচ্ছে বান্দার কাজে কর্মে মানুষের যেসব এবাদত বন্দীগীর কাজ রয়েছে সেগুলিকে একমাত্র আল্লাহ ফাকরাবুল্লা আলমের জন্য সুনির্দিষ্ট করা আল্লাহর জন্য খাস করা যাকে তৌহিদে উলুহাত বলা হয় একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছেই সব কিছুই চাইতে হবে এবং আল্লাহর জন্য সমস্ত এবাদত এবাদতবন্দিকে পেশ করতে হবে তাহলে আল্লাহ পাকের প্রতি ইমান সম্পূর্ণ হবে আর কেউ যদি তার কিছু এবাদত এবাদতবন্দিগি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেয় যেমন আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করে ফেললো জিনের আশ্রয় গ্রহণ করলো যে জিন তুমি উদ্ধার করো জিনের মাধ্যমে সে বাঁচার চেষ্টা করলো যে জিন আমাকে রক্ষা করবে তাহলে সেই ব্যক্তি তার তৌহিদকে নষ্ট করলো তার ইমানকে ধ্বংস করে দিল আল্লাহর প্রতি তার ইমান ঠিক থাকলো না চতুর্থ বিষয় যেটি আল্লাহ পাক রব্বুল আলমের প্রতি ইমানের ক্ষেত্রে তা হচ্ছে আল্লাহ পাকের নামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলীর ক্ষেত্রে যতগুলি আল্লাহ পাকের গুণ রয়েছে গুণবাচক নাম রয়েছে এবং গুণ রয়েছে সমস্তকে যেইভাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের কাছে দিয়ে গেছেন সেইভাবে বিশ্বাস করা এবং যেইভাবে তিনি বিশ্বাস করেছেন সেইভাবে বিশ্বাস করা এই ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা তাতে কোনো রকমের বিকৃতি না ঘটিয়ে তা অস্বীকার না করে তার ধরনের কথা না চিন্তা করে যে কেমন হইতে পারে আল্লাহ পাক আলমিনের জন্য সেগুলিকে সুনির্দিষ্ট করা আল্লাহ ফাকরবুল আলমিনের যতগুলি নাম রয়েছে সেই নামগুলিকে বিশ্বাস করা এবং নিজের পক্ষ থেকে কাল্পনিক নাম আল্লাহর জন্য তৈরি করে না নেওয়া সুতরাং আপনি আল্লাহ ফাকরবুল আলমিনের নাম যেগুলি উল্লেখ করা হয়েছে আল্লাহ পাকের নাম হিসাবে আসমা হুসনা হিসাবে সেই নামগুলি বলবেন আল্লাহ পাকের নাম অন্য কাউকে দেবেন না ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলমের যে গুণাবলী রয়েছে সেই গুণগুলিকে আপনি সাব্যস্ত করবেন তাতে সাদৃশ্যতাও পোষণ করবেন না যে কারো সাথে তুলনা করবেন তা অস্বীকারও করবেন না যে একবার অস্বীকার করে দিলেন তার অর্থের বিকৃতিও ঘটাবেন না বরং যেইভাবে আল্লাহ পাক বলেছেন তার রাসুল সাল্লাম বলেছেন সেইভাবে বিশ্বাস করবে আল্লাহ পাক রাবুল্লা আলমের নাম এই নিরানব্বইটিতেই সীমিত নয় যেমন নবী করিম সাল্লা একটি হাদিস বলেছেন ইন্নালিল্লাহ আতম ইসমা সহি বখারির হাদিস নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে মান আহসাহা দাখালাল জান্না এই নিরানব্বইটি নামকে যেই ব্যক্তি গণনা করবে যেই ব্যক্তি এই নামগুলির অর্থ বুঝে বাস্তবায়ন করবে এই নামগুলির প্রতি আমল করবে এর তরিকা এই নয় যে শুধু মুখস্থ করে মুখস্থ করবে এই নামগুলির অর্থ অনুধাবন করবে বুঝবে এবং অর্থ উপলব্ধি করার পরে এগুলির প্রতি আমল করবে অর্থাৎ আল্লাহ পাকের নাম রহমান সুতরাং দয়া আল্লাহর কাছে কামনা করবে আল্লাহ পাক রাবুল আলমিনের নাম হচ্ছে রব সুতরাং আল্লাহ তুমি আমার লালন পালন করো আমার ছেলে মেয়েদের লালন পালন করো আল্লাহ পাকের নাম হচ্ছে গফুর সুতরাং আল্লাহর কাছে মার্জনা চাইবে আল্লাহ পাক রব্বুল আলমিনের যতগুলি নাম রয়েছে সেই নামগুলির এইভাবে বাস্তবায়ন করার নাম হচ্ছে মান আহসাহা নবী একটি শব্দ কিন্তু অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে সেই ব্যক্তি জান্নাতে যাবে নবী সালাম এই নিরানব্বইটি নাম ছাড়া আরও নাম রয়েছে যেমন একটি হাদিস রয়েছে আসা আলোকা বিকুল্লে ইসমিন হুয়া আলাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজাল তাহফি কিতাবেকা আও আল্লাম তাও আহাদামিন খালকেকা আও ইস্তা আসার তাফি ইলমিল গাইবে ইন্দাক হে আল্লাহ সেসব নাম যেগুলি তুমি উল্লেখ করেছো তোমার কিতাবে নাজেল করেছো তুমি তোমার কোনো বান্দাকে শিখিয়েছো অথবা তুমি তোমার ইলমে গাইবে রেখেছো অদৃশ্যে রেখেছো এই নামগুলি আমাদেরকে জানাওনি তাহলে বোঝা গেল এছাড়া আল্লাহ পাক নাম রয়েছে কিন্তু যেহেতু আমাদের জানা নেই সেজন্য কাল্পনিক আমরা নাম তার তৈরি করব না বরং আল্লাহ রব্বুল আলমিনের যে নামগুলি রয়েছে সেই নামগুলি বলবো এর যে সব জাতি সিফাত রয়েছে আল্লাহ পাকের সত্যগত গুণ রয়েছে আল্লাহর চেহারার কথা আল্লাহ পাকের চক্ষুর কথা আল্লাহ পাকের হাতের কথা কোরআন কারিমে রয়েছে সেগুলিকে আমরা মেনে নেব বিনা বিকৃতিতে বিনা অস্বীকৃতিতে বিনা সাদৃশ্যতা পোষণ করে ধরনের কথা আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলমিনের এই গুণগুলি আল্লাহ পাকের মতো এইরকম আল্লাহ পাক রব্বুল আলমিনের কর্মগত সেফাতে ফেলিয়া রয়েছে কর্মগত গুণ রয়েছে যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন অবতরণ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আরও সর্ব সমাসীন রয়েছেন এই সমস্ত গুণকে আমরা বিশ্বাস করব আল্লাহ পাক রব্বুল আলম যেন তার প্রতি সত্যিকার অর্থে ইমান নিয়ে আসার তৌফিক দান করেন এবং সেইভাবে আমাদের চলার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তিকে যেন মাফ করে দেন আমিন রব্বুল আলমিন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন oh, oh, oh. অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV TV মানবতার সমাধান The students of Islamic International School welcome all of you السلام عليكم ورحمة الله وبركاته الملك القدوس السلام المؤمن المومن M-U-S-L-I-M I'm so blessed to be with them M-U-S-L-I-M I'm so blessed about the way I be. But what they all hate is if we get great. Cause we're the only ones with our heads on straight. Don't ever frown your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় বাংলাদেশে ও বিকেল সাড়ে চারটে ভারতে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী রিয়াদুস সালেহিন থেকে দার্স আমরা ইতিমধ্যেই যে অধ্যায় পর্যন্ত পৌঁছেছি সেটা হলেই আল মোবাদারাতু ইলাল খায়রাত সৎ কাজের দিকে দ্রুত গতিতে অগ্রসর হওয়া নেকির কাজে তাড়াতাড়ি অগ্রসর হওয়া এ বিষয়ে আমরা ইতিমধ্যে দুটি আয়াত এবং তিনটি হাদিস নিয়ে আমরা আলোচনা করেছি যেই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম্মির রব্বিকুম তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও আল্লাহ নবী সাসাম বলেছেন যে হাদিসটা আমরা শুনেছি যে তোমরা দ্রুত আমল করে নাও বড় ফেতনা আসার পূর্বেই বড় ফেতনা কি যে ফেতনাটি এমন হবে যে মানুষ সকালে মুসলমান হবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে আর সন্ধ্যায় মুসলমান থাকবে সকালে কাফের হয়ে যাবে বড় ফেতনা আসবে দুনিয়ায় সেই ফেতনা কখন আসবে জানা নেই ঠিক তেমনই আল্লাহ তালা আমাদের যে হায়াত এবং মৃত্যু আল্লাহ যে আমাদের তাক দিলে লিখে রেখেছেন তো আমার মৃত্যু কখন আসবে সেটাও আমার জানা নেই তাহলে যেহেতু আমার হায়াত আমার বয়স কত আছে এটাও জানা নাই বা এমনও হতে পারে আজকে যে আমার সময় আছে কালকের দিন আমার জন্য এর চেয়ে বেশি খারাপ দিন আমার কাছে আসতে পারে তাহলে আমার এবং জ্ঞানী ব্যক্তিদের জন্য উচিত কি হবে যে এই সময়টাকে কাজে লাগানো এবং যত তাড়াতাড়ি সম্ভব নেক আমল করা সৎ আমল করা এই ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের বাস্তব জীবনের একটা নমুনা সম্পর্কে আমরা শুনেছি যে উনি একদিন নামাজ সলাত আদায় করাচ্ছিলেন আসরের সলাত আদায় করে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বাড়িতে বের হয়ে গেছে সাবা একরাম হতাশ হয়ে গেলেন যে নামাজ সালাম ফিরে তো উনি বসেন এরপর উনি তসবি তাহারিল পড়েন তো হঠাৎ করে দ্রুত উনি বের হয়ে গেলেন কারণ উনি একটু পরেই আবার মসজিদ এসে বললেন যে দেখো তোমরা মনে হয় আমার এই দ্রুত বের হওয়া যাটাকে তোমাদের জন্য হয়তো অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে শুনে রাখো এর কারণটা হলেই যে আমার বাড়িতে স্বর্ণের একটা টুকরা রয়ে গেছে যেটা আমি